উদ্বোধনী ভাষণ দেওয়ার জন্য বলা হয়েছে আমি কিছু ভাষণ দিতে চাই না আমি অল্প করে দু একটি কথা বলি যেটা এই উদ্বোধনী ভাষণ বলেন বা আমার মেসেজ বলেন বন্ধুবর আজ যদি একজন কোনো অমুসলিম যে কোনো ধর্ম থেকে মুসলিম হয় যেমন সৌদি আরবে আপনারা প্রায় প্রায় দাওয়াত সেন্টারগুলোতে দেখে থাকেন মানুষ ইসলাম গ্রহণ করছে এই ভাই ইসলাম গ্রহণ করার পর একে এমনি ছেড়ে দিতে হবে না ইসলামের শিক্ষা দিতে হবে অবশ্যই ইসলামের শিক্ষা দিতে হবে তারপরে সে মুসলমান হবে পুরো সুন্দর মুসলমান হবে এখন তাকে যদি আপনি শিক্ষা দিতে চান তাহলে কি শিক্ষা দিবেন বলেন তো আপনি একজন মুসলিম হিসাবে একটু চিন্তা করেন তো যে ওই নতুন মুসলিমকে যে মুসলমান হলো কালেমায় তহিদ ইল্লাল্লাহ পাঠ করার পর ইসলামে প্রবেশ করল যেই নব মুসলিম ইসলামের অঙ্গনে প্রবেশ করলো তাকে আপনি কোন শিক্ষাটা দিবেন আপনি কি তাকে এই শিক্ষা দিবেন যে ভাই তুমি যদি লাহ তসবি পাঠ করো তাহলে এতগুলো নেকি পাবে আপনি কি তাকে শিক্ষা দিবেন যে যদি আপনি দাওয়াতে বের হন চল্লিশ দিনের জন্য তাহলে এত নেকি পাবেন আপনি কি তাকে শিক্ষা দিবেন যে মুসলমান হয়েছ বটে কিন্তু তোমাকে চার মাঝহাবের একটি অনুসরণ করতে হবে নাহলে তুমি মুসলমান হতে পারবে না ভালো করে এই শিক্ষা দিবেন আপনি কি তাকে শিক্ষা দিবেন যে না আমাদেরকে ইসলামিক রাষ্ট্র তৈরি করার জন্য সচেষ্ট হতে হবে বা একামতে দিন করতে হবে তারপরে তুমি পূর্ণাঙ্গ মুসলিম হবে এই শিক্ষা দিবেন না আপনি তাকে শিক্ষা দিবেন যে ভাই কিভাবে পেচ্ছাপ পায়খানা করতে হয় এর আদব কায়দাগুলো শিখেন এটা কি ইসলামের শিক্ষা দিবেন তাহলে কোন শিক্ষাটা দিতে হয় একজন ও মুসলিম মুসলিম হলে তাকে যে শিক্ষাটা দিতে হবে সেটা হলো যে ভাই ইসলাম একটি এমন ধর্ম যেই ধর্মের বিধান স্বয়ং মহান রাব্বুল আলমিন অবতীর্ণ করে দিয়েছেন আর যে বিধানটা দিয়েছেন সেটা হচ্ছে কোরআন বা আল কালাম কালামুল্লাহ এ কোরআন মজিদ মজিদে যা আছে সেটা আল্লাহ আব্বুল আলমিনের বিধান একজন মুসলিম মুসলমান হওয়ার পর যেভাবে সে জীবন যাপন করবে যে আদেশ নিষেধগুলো মানবে সেটা হচ্ছে এই কোরআন মজিদে যা আছে তাই এটা নেন ওর নিজের ভাষায় অনুদিত একটি কোরআন দিয়ে দিবেন দিতে পারেন অতপর তাকে এটা বলার প্রয়োজন আছে যে ইসলামের যাবতীয় শিক্ষা যেটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন কোরআন মসজিদ থেকে নিয়ে আরো অন্যান্য কিছু যা কিছু প্রয়োজন আছে এই পূর্ণ জিনিসটাকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি কে তিনি প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ রাবুল আলমিনের এই কিতাবে যা আছে সেটা বুঝার জন্য যা প্রয়োজন হয়েছে তিনি শিখিয়ে দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার সেই শিক্ষাগুলি যা কিছুর প্রয়োজন আছে কোরআন মজিদকে কেন্দ্র করে এবং আরো অন্য কিছুকে কেন্দ্র করে সেই শিক্ষাগুলি হচ্ছে আল হাদিস বা সুন্না সেগুলো কি আল হাদিস বা সুন্না হাদিস রূপে সেই জিনিসগুলো সংকলিত আছে তাই আপনি ইসলামের কোনো কিছু জানা এবং বুঝার জন্য মানার জন্য আপনাকে এই আল কেতাব মানে কালামুল্লাহ এবং প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের জীবন সাল্লাহ সাল্লামের যে নিয়ম নীতি এবং তার যে সুন্নত বর্ণিত হয়েছে সে অনুযায়ী তুমি কি করবে জীবন যাপন করবে অতঃপর কোন জিনিস বুঝতে পারছ না সমস্যা হচ্ছে আর কিছু হচ্ছে তখন কোনো ভালো আলেমের কাছে যেয়ে বুঝিয়ে দিবে এটা সোজা কথা না এর চাইতে আরো কিছু ঘোচপেচ আছে এখানে আজ আমরা আপনাদেরকে ওই ইসলামের দিকেই দাওয়াত দিতে চাই যে একজন নব মুসলিমকে যেভাবে আপনি দিতে পারেন সেইভাবে আমরা একজন মুসলিমকে যারা ভালো হতে চায় ওদেরকেও সেই দাওয়াতটাই দিতে চাই যে ভাই আজ পৃথিবীতে মুসলিম হিসাবে অবশ্যই গোলা দলি এত বেশি হয়েছে আর এত বেশি হচ্ছে যে একজন সাধারণ মানুষ বিভ্রান্তে আছে যে আমি করবোটা কি সে কারণে আপনাদেরকে আমি এই কথাটি বলবো আজকের এই ঈদ অনুষ্ঠানে যে আপনি সব সময় মুসলিম হিসাবে প্রথমে কোরআন মজিদে কি আছে যে বিষয়ে আপনার প্রয়োজন হয়েছে সেটা জানার চেষ্টা করেন অতপর নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লামের শূন্যতে কি আছে সেই জিনিসটা জানার চেষ্টা করেন এবং সেই অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করেন যদি কেতাব শূন্যতে না পাওয়া যায় তাহলে যে কোনো গবেষক মুস্তাহিদ আলেম সালাফে সালেহীন যারা গত হয়ে গেছেন সাহাবা এবং তাবেই তাদের নিয়মে এবং তাদের যেই নিয়মে তারা জীবনযাপন করেছেন এরকম একটি নিয়মের উপর থেকে আপনিও জীবনযাপন করেন আমি আমার কথা এখানে শেষ করছি আবারও ধন্যবাদ জানাই উপস্থিত অতিথি দুই অতিথিবৃন্দকে দুই মাসায়ককে এবং আরো অন্যান্য সকল ভাইদেরকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে প্রোগ্রাম করতে যাব এবং প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ ওমা তৌফিকনা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু